رجائي يا رجائي يا رجائي يا رجائي يا رجائي يا رجائي বিসমিল্লাহির রহমানির রহিম গত উনত্রিশ ও ত্রিশে জানুয়ারির ঘটনা প্রায় একদিনের ব্যবধানেই পৃথিবীর দুটি বড় রাষ্ট্রে মুসলমানদের উপর দুটি বেদনাদায়ক ঘটনা ঘটেছে সংবাদ মাধ্যমের মাধ্যমে বাংলাদেশের মানুষ সেটা লক্ষ্য করেছেন আমেরিকার টেক্সাসে মুসলমানদের একটি ইসলামিক সেন্টার এবং মসজিদে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে এবং কানাডার কুইবেক সিটি সেখানে একটি মসজিদে গুলি চালিয়েছে বন্দুকধারীরা আক্রমণকারীরা ইতিমধ্যেই সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ছয় জনের ইন্তেকাল হয়ে গেছে এবং বেশ কয়েকজন আহত অবস্থায় মুমূর্ষ অবস্থায় রয়েছে হঠাৎ করে এ ধরনের ঘটনা একের পর এক চব্বিশ ঘন্টাও পার হয়নি পাশাপাশি রাষ্ট্রে এ ধরনের ঘটনা ঘটা সারা দুনিয়ার জন্য কোনো অশুভ আলামত বা সংকেত কিনা এটা এখন অনেকেই বিশ্লেষণ করছেন আমরাও এ বিষয়টি নিয়ে অল্প কয়েকটি কথা আলোচনায় নিয়ে আসতে চাই প্রথম কথা হচ্ছে এতদিন পর্যন্ত পৃথিবীর মোরল রাষ্ট্রগুলো বড় রাষ্ট্রগুলো শুধু মুসলমানদের দিকে এবং ইসলাম ধর্মাবলম্বীদের দিকে যে কোনো সশস্ত্র তৎপরতার জন্য আঙুল তাক করতেন এবং তারা বলতেন যে এটা ইসলামী এক্সট্রিমিজম এটা মুসলমান মৌলবাদী তৎপরতা জঙ্গিবাদী তৎপরতা সন্ত্রাসী টেরোরিজম মুসলমান টেরোরিজম কিন্তু আমরা যে দুটি ঘটনা দেখলাম ঠিক একই রকম ঘটনা অল্প কিছুদিনের ব্যবধানে কিছু ঘটেছে সুইডেনে জার্মানিতে এবং ফ্রান্সে কট্টরপন্থী খ্রিস্টানদের যথেষ্ট সক্রিয় দলের লোকেরা তো এ অবস্থায় যে বিষয়গুলো সামনে এসেছে সেটা হচ্ছে যে তাহলে এই বড় রাষ্ট্রগুলোতে এখন যেটা বিকশিত হচ্ছে আক্রমণকারী একটি গোষ্ঠী এরা আসলে কারা কাদের প্রতিনিধিত্ব করছে তাহলে শুধু একটিমাত্র ধর্মের দিকে ধর্মের অনুসারীর দিকে গণমাধ্যম এবং সারা দুনিয়ার বড় বড় শক্তির আঙুল তাক করার ফাঁক দিয়ে অন্য কোনো বিষবৃক্ষ কি গজিয়ে উঠছে খ্রিস্টান এক্সট্রিমিজম খ্রিস্টান কট্টরপন্থা টেরোরিজম বৌদ্ধ টেরোরিজম যেটা মিয়ানমারে ঘটছে এবং ইন্ডিয়ায় আমাদের পাশের রাষ্ট্রে গত কয়েক বছর আমরা দেখেছি সেখানেও একটা হিন্দু এক্সট্রিমিজমের উত্থান ঘটেছে অথচ গণমাধ্যমগুলো পৃথিবীর এবং পৃথিবীর মুরল শক্তিগুলো শুধু মুসলমানদের দিকে আঙুল তাক করে ইসলামিক টেরোরিজম মুসলিম টেরোরিজম এই কথাগুলি প্রয়োগ করছে ব্যবহার করছে আমরা গত এই দুদিনের ঘটনা এবং এর সঙ্গে অন্য অনেক উদ্বেগজনক ঘটনার যে খবরগুলো ভেসে আসছে তা থেকে বলবো যে এখন নতুন করে চিন্তা করার সময় এসেছে নতুন করে ভাবার সময় এসেছে যে সারা দুনিয়ায় আমরা একদিকে আমাদের চোখ ফিরিয়ে দিয়ে সারা দুনিয়ায় অন্য অপরদিকে অনেক বড় বড় বিষবৃক্ষ আক্রমণকারী এবং মানবতা বিরোধী শক্তি গজিয়ে উঠছে কিনা দ্বিতীয় যে কথাটি বলতে পারি সেটি হচ্ছে সন্ত্রাস কিংবা টেরোরিজমের একটি কমন সংজ্ঞা ব্যক্ত করা হয় এভাবে যে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা অথবা নিয়ন্ত্রণের বাইরে জনগণ লেভেলে কোনো বিচ্ছিন্ন গ্রুপ যখন আইন হাতে তুলে নিয়ে এমন সব কর্মকাণ্ড করে যে জনগণ সেখানে আক্রান্ত হয় জনগণের অন্য একটি অংশ সেটাই টেরোরিজম আমরা তাহলে কানাডায় কি দেখলাম আমরা টেক্সাসে কি দেখলাম আমরা জার্মানি কিংবা সুইডেনে যেসব ঘটনা ঘটেছে দক্ষিণপন্থী উগ্র খ্রিস্টানদের দ্বারা সেখানে আমরা কি দেখছি এখানে তাহলে কি এটা সন্ত্রাসবাদের ঘটনা নয় এটাকে কি টেরোরিজম বলা যায় না অথচ আমরা অবাক হয়ে লক্ষ্য করলাম যে টেক্সাসের ঘটনার পর এবং কানাডার ঘটনার পর বাংলাদেশ সহ পৃথিবীর বড় বড় গণমাধ্যম বিবিসি রয়টার্স এএফপি এপি তারা সবাই বলল বন্দুকধারীদের গুলিতে এতজন নিহত খুব নিরীহ একটা শব্দ বন্দুকধারী এখানে তারা টেরর শব্দটা ব্যবহার করলেন না এক্সট্রিমিস্ট শব্দটা ব্যবহার করলেন না প্রশ্ন সৃষ্টি হয় এটা কি তাহলে একটি ধর্মের অনুসারীদের দিকে এক ধরনের অভিযোগকে সুনির্দিষ্টভাবে রক্ষা করার জন্যেই এক পাক্ষিকভাবে অভিযোগটাকে সবসময় জোরালো পর্যায়ে রাখার জন্যই কি আজকে যারা আক্রমণে এসেছে কানাডা এবং টেক্সাসে আমেরিকার তাদেরকে এই টেরর এবং টেরোরিজমের দিকে সংযুক্ত করা থেকে সচেতনভাবে গণমাধ্যমগুলো নিজেদেরকে বিরত রেখেছে এর দ্বারা কি সমস্যার সমাধান হবে টেরোরিজম কি বাড়বে না আমি তৃতীয় যে কথাটি অনুরোধ করে পেশ করতে চাই সেটি হচ্ছে আজকে কেউ কেউ বলছেন যে গত কয়েক বছর যাবৎ আমেরিকা সহ পৃথিবীর বিভিন্ন দেশে এক ধরনের নীরব কিংবা ব্যালট এক্সট্রিমিজমের যাত্রা শুরু হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে কয়েকদিন আগে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়ে সেই ব্যালট এক্সট্রিমিজম অথবা ভোট ভিত্তিক উগ্রপন্থার একটা বড় রকমের যাত্রা করেছেন এবং তিনি শপথ গ্রহণের পরপরই দেখা যাচ্ছে পৃথিবীর বড় বড় দেশগুলোতে মুসলমানরা আক্রান্ত হতে শুরু করেছেন প্রধানত খ্রিস্টান ধর্মানুসারীদের পক্ষ থেকে এই অবস্থা আসলে তাহলে কোন দিকে যাবে এই এক্সট্রিমিজম কি ধীরে ধীরে মাঠ পর্যায়ে ফিল্ড পর্যায়ে আরো বাড়তে থাকবে সেই সব দেশে যেসব মুসলমানরা এবাদত আমল নিয়ে চলতে চান শান্তিপূর্ণভাবে জীবনযাপন করতে চান তারা কি দিন দিন আরো কুণ্ঠাসা হতে থাকবেন আক্রান্ত হতে থাকবেন আমি সারা দুনিয়ার শুধু মুসলমান নয় সারা দুনিয়ার মানুষদের প্রতি সহানুভূতি জানিয়ে আমি যে কথাটা বলবো যে আমি একজন ব্যক্তি মানুষ শুধু নই বাংলাদেশের যে কোনো মুসলমানের অনুভূতি লালন করে আমি বলবো যে গোটা দুনিয়ার একজন অংশীদার হিসেবে এবং গ্লোবাল ভিলেজ বা ভূগোলময় এই পৃথিবীর বাসিন্দা হিসেবে আমরা দাবি করতে পারি যে উগ্রপন্থা চরমপন্থা বা সন্ত্রাসবাদের আসুন মূল কারণগুলোতে আমরা হাত দিই একটি ধর্মের অনুসারীর দিকে আঙুল তাক করার অভ্যাসটা বর্জন করি এটা America Canada France Britain Sweden সহ বাংলাদেশের গণমাধ্যম এবং বাংলাদেশেরও যারা চরমপন্থার বিভিন্ন বিষয় নিয়ে বিশ্লেষণ করেন তাদের সবাইকে আমি অনুরোধ করব যে সমস্যার গোড়ায় হাত দেন সমস্যার সংজ্ঞায় হাত দেন সমস্যা যারা যারা যেখানে যেখানে যেভাবে ঘটাচ্ছে সব আলোয় নিয়ে আসুন বিশ্লেষণের মুসলমানদেরকে অপরাধী হিসেবে চিহ্নিত করার প্রবণতা আমাদেরকে পরিহার করতে হবে যদি আমরা রাজনৈতিক কারণেও এই অভ্যাস পরিহার না করি তাহলে আমরা বিষ বৃক্ষ থেকে নিজেদেরকে বাঁচাতে পারবো না আমরা ভয়াবহ সন্ত্রাসের ধাবমান একটি তাণ্ডব থেকে নিজেদের রক্ষা করতে পারবো না আল্লাহ তালা এই গোটা পৃথিবীতেই শান্তির একটি পরিবেশ কায়েম করে দিন ওয়াখির দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমী إليك أنت صباحي مصفد بمسايا فاسكب ضياءك إني ظمآن ضل صدايا